نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال الله تعالى يا ايها الذين امنوا لا تتخذوا بطانه من دونكم لا يالونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر قد بينا لكم الايات ان كنتم تعقلون صدق الله العلي العظيم সম্মানিত উপস্থিতি ও বিশ্বের সর্বস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আল্লাহ সুবাহানা হুয়া তালা কুরআনুল করিমে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ওকাতিলুল না কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন আর তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করে এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন ইসলামের বিরুদ্ধে পশ্চিমা কুসেডার জায়নবাদী ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী শক্তির চালানো বর্তমান এই যুদ্ধের বাস্তবতা হলো এই যে এই যুদ্ধ হলো এক সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধ এটি নিছক দুটি বিরোধী দলের পক্ষের কোনো যুদ্ধ নয় বরং এ হলো এমন দুটি আদর্শের অস্তিত্বের লড়াই যে আদর্শদয় সহাবস্থান করতে পারে না এ হলো হক ও বাতিলের চিরন্তন যুদ্ধ যাতে তৃতীয় কোনো পক্ষ নেই এ যুদ্ধ একই সাথে অস্ত্র ও আদর্শের যুদ্ধ এ যুদ্ধ যেমন তলোয়ারের যুদ্ধ তেমনি এ যুদ্ধ কলমেরও যুদ্ধ এ যুদ্ধ হলো সামরিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বৈশ্বিক কিংবা আঞ্চলিক যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধের বাস্তবতা চিরন চিন্তাশীল সকলের কাছেই পরিষ্কার হয়ে গেছে ইসলাম বিদ্বেষী কাফের মুশ্রেক এবং তাদের অজ্ঞাবহ মুরতাদ ও মুনাফিক গোষ্ঠী তাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রচার মাধ্যমের সকল শক্তি প্রয়োগ করছে ইসলামকে মুসলমানদের জীবন রাষ্ট্র সমাজ ও মানসপট থেকে মুছে দেওয়ার জন্য আর যদি তারা তাদের সামরিক আগ্রাসন সাময়িকভাবে কখনো বন্ধ রাখেও তবুও তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা নিরন্তর চালিয়ে যায় মহান আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনুল করিমে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يالونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون হে মুমিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে কখনো ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা মারাত্মক অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে উপমহাদেশের এবং বিশেষভাবে বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহকে সঠিকভাবে অনুধাবন করতে হলে আমাদেরকে এই সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধের আলোকে বাস্তবতাকে বুঝতে হবে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে এই তাগতি শাসনের সংসদ থেকে শুরু করে জেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগে সচিবালয় থেকে শুরু করে চেম্বার অফ কমার্সে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে প্রেস ক্লাবে কর্পোরেট জগৎ থেকে শুরু করে কৃষি ও কুটির শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্রাহ্মণ্যবাদী শক্তি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তা এই সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধেরই অংশ বাংলাদেশের অর্থনীতির সকল গুরুত্বপূর্ণ খাতগুলোর উপর বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদের উপর প্রচার মাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের উপর ক্রুসেডার ও হিন্দুত্ববাদী শক্তি যে আধিপত্য কায়েম করেছে তা এই যুদ্ধেরই অংশ রামপাল থেকে রূপপুর বিনা শুল্কে ট্রানজিট থেকে শুরু করে ভারতীয় টিভি চ্যানেল ও সিনেমার মাধ্যমে রামিপূর্ণ সিরকি সংস্কৃতির যে অবাধ প্রসার প্রচার এসবই এই একই সূত্রে গাথা সংস্কৃতি ও ঐতিহ্যের নামে সম্প্রীতি ও ঐক্যের অজুহাতে মুসলিম তরুণ তরুণীদের মাঝে মুসলিকদের বিভিন্ন উৎসব ও বিশ্বাসের স্বাভাবিকরণ সুকৌশলে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য বইয়ের মাঝে ইসলাম বিরোধী ও ইমান বিধ্বংসী বিভিন্ন বিষয় ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে শিশু কিশোরদের মগজ ধোলায় কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এবং কওমি শিক্ষা কর্তৃপক্ষের স্বীকৃতির আড়ালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও এর সিলেবাসকে নিয়ন্ত্রণেহীন প্রচেষ্টা মসজিদের মিম্বার থেকে সরকারি খুদ্া দিতে বাধ্যকরণ মানবতা ও জাতীয়তাবাদের দোহাই দিয়ে দিন ইসলামের সমালোচনা মুক্ত চিন্তা আর বাক স্বাধীনতার নামে রসুল্লাহ সাল্লু সাল্লামের উপর আক্রমণ ইসলাম বিদ্বেষ ছড়ানো মানবাধিকারের নামে সমকামিতার মতো জঘন্য বিকৃতির প্রচার যৌন শিক্ষার নামে পাঠ্য বইয়ের মাধ্যমে শিশুদেরকে জিনা ব্যবিচার শিক্ষা দেয়া এই সব কিছু এই যুদ্ধেরই অংশ আরাকানে মুসলমানদের উপর রাষ্ট্রীয় তদারকিতে বৌদ্ধদের চালিত জাতিগত নিধন ভয়ানক মানবিক বিপর্যয়ের পরেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা তথা কথিত মানবাধিকার সংস্থাগুলোর উদাসীনতা ব্যাপক মাত্রায় মানব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হবার পরেও আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘের নিষ্ক্রিয়তা সর্বদা মানবাধিকারের সবক দেওয়া বুদ্ধি ব্যবসায়ী আর শান্তির দুধদের নির্বাক থাকা এসবই ইসলামের বিরুদ্ধে কাফির মুশরিকদের সর্বাত্মক এ যুদ্ধেরই অংশ জোরপূর্বক খিলাফতের দাবিদারদের কাছ থেকে কিছু ইয়াজিরিদের রক্ষা করার অজুহাতে যে আমেরিকা যে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইরাক ও সিরিয়া আক্রমণ করে সেই একই পশ্চিমা বিশ্ব রক্তে ভেসে যাওয়া আরাকানের ব্যাপারে থাকে নিষ্ক্রিয় নির্লিপ্ত ও নির্বিকার পুরা মাংসের গন্ধ আর ধর্ষিতার আর্ত চিৎকারে ভারী হয়ে যাওয়া আরাকানের বাতাস এবং মুসলিমদের রক্তের নদী পশ্চিমা বিশ্বের মানবতা বোধকে জাগ্রত করে না কিন্তু মানবতার নামে মুসলমানদের হত্যা করতে ওই একই পশ্চিমা বিশ্ব কখনো পিছবা হয়নি এবং হবেও না আরাকানের এই বাস্তবতা এই অঞ্চলের প্রতিটি মুসলমানদের সামনে আবারও এই সত্যকে সন্দেহাতীতভাবে তুলে ধরেছে যে যদি অধিকার আদায় করতে হয় তবে তা মুসলমানদের নিজেদেরকেই করতে হবে কারণ পশ্চিমাদের সুষ্ঠু মানবতার সংজ্ঞাময় মুসলিম রক্তের কোনো মূল্য নেই তাই কোনো সংঘ কোনো সরকার কোনো সেনাবাহিনী কোনো সংস্থা কোনো শান্তি পুরস্কার বিজেতা মুসলমানদের রক্ষা করতে আসবে না যদি নিজেদের রক্ষা করতে হয় যদি নির্যাতিত মুসলমান নর নারী ও শিশুদেরকে কাফের মুশরিকদের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে মুসলমান যুবাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে যদি এই ভূখণ্ডের মুসলমানরা তাদের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সাহায্য করতে চান যদি প্রবাহিত এই রক্ত এই রক্ত নদী তাদের অন্তরকে ক্ষত বিক্ষত করে যদি মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার সামনে এই রক্তের দাবির ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় তাদের অন্তরগুলোকে প্রকম্পিত করে তাহলে তাদের এই সত্য অনুধাবন করতে হবে যে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য এই ভূখণ্ডের ওলামায় কেরাম তালিবুল ইলম ইসলামী দলসমূহ এবং সাধারণ মুসলিমদেরকে এগিয়ে আসতে হবে এই দায়িত্ব তাদের নিজেদের কাঁধেই নিতে হবে পশ্চিমা ক্রুসেডার ও ব্রাহ্মণ্যবাদীদের দালাল তাগুদ সরকার কখনোই মুসলমানদের সহায়তায় এগিয়ে যাবে না প্রতারণার নিভাকিয়ার বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই তাদের কাছ থেকে আশা করা যায় না বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলের মুসলমানদের করণীয় এবং এ ব্যাপারে দিক নির্দেশনা উপরুক্ত প্রেক্ষাপটের ভিত্তিতে নির্ধারণ করতে হবে কারণ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বিশ্লেষণ আপাত দৃষ্টিতে চাকচিক্যময় কিংবা তৃপ্তিদায়ক হলেও আদতে তা মূল্যহীন তাই এ অঞ্চলের তাওহিদি জনতা ও বিশেষভাবে মুসলিম যুবকদের প্রতি আমাদের আহ্বান হল প্রথমত এ সর্বাত্মক ও সর্বব্যাপী সংঘাতের বাস্তবতা ও স্বীয় দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল হন কারণ এ যুদ্ধের বাস্তবতা ও ব্যক্তিকে স্বীকার ও অনুধাবন করা ছাড়া কার্যকারীভাবে এ যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব না তাওহিদবাদী প্রত্যেক যুবকের জন্য আবশ্যক হলো আত্মতৃপ্তি ও গা বাঁচানোর মনোভাব ঝেড়ে ফেলে ওই দায়িত্বকে স্বীকার ও গ্রহণ করা যে মহান দায়িত্ব আল্লাহ সুবাহানা হওয়া তালা এ প্রজন্মের মুসলিমদের কাছে অর্পণ করেছেন নিশ্চয়ই রব্বুল আলমিনের সৃষ্টি জগতে দুর্ঘটনাবশত কিছুই ঘটে না এই সময়ে এই প্রেক্ষাপটে আপনার অবস্থানও কোনো দুর্ঘটনা নয় চারদিকে ইমানের বাতাস বইছে শাহাদাতের বাজার খুলে দেওয়া হয়েছে আর আল্লাহর দিনের সমর্থনে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সর্বোচ্চ ত্যাগ শিকারের সুযোগ আজ মুমিনদের হাতের নাগালে রয়েছে দ্বিতীয়ত মুজাহিদিন সংগঠন ওমারা ও ওলামা গণের বক্তব্য বিবৃতি ও কিতাবাদি অধ্যয়নে এবং তাদের দিক নির্দেশনা অনুসরণে মনোযোগী হন নিশ্চয়ই সঠিক মানহাজ সঠিক আকিদা যোগ্য নেতৃত্ব উপযুক্ত পরিকল্পনা নেতৃত্বের প্রতি আনুগত্য শোনা ও মানার মনোভাব ছাড়া কেবল বিচ্ছিন্ন কিছু কর্মকাণ্ড কিংবা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তার অনুসরণের মাধ্যমে উম্মার পক্ষে এই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব নয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই গিদেন ওমর রাজি আল্লাহ তালাহুর সেই কথা লা ইসলাম ইল্লা বি জামা ওয়ালা জামা ইল্লা বি ইমারাহ ওয়ামা ইমারতা ইল্লা বি জামাত ছাড়া ইসলাম নেই ইমারাহ ছাড়া জামাত নেই আনুগত্য ছাড়া ইমারাহ নেই তৃতীয়ত এ যুদ্ধের মনস্তাত্ত্বিক অক্ষ নিয়ে বিশেষভাবে মনোযোগী হন জিহাদি ময়দানের ক্ষেত্রে অবস্থানকারী ব্যক্তিরাই হক ও বাতিলের এই যুদ্ধে মিডিয়ার গুরুত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন ইমাম আল ইমাম ওয়াল মুজাদ্দিদ শেখ ওসামা বিন রাদেম রাহিমাহুল্লাহ তালা হাকিমুল উম্মাহ ডক্টর আইমান আজাহিরি হাফিজাহুল্লাহ তালা সহ অন্যান্য মুজাহিদিন উমারা ও ওলামাগণের বিভিন্ন বক্তব্যে বারংবার যে বিষয়টি উঠে এসেছে তা হল বর্তমান যুগে যুদ্ধের অর্ধেক কিংবা তার চেয়েও বেশি হলো মিডিয়া আয় তাই এই মিডিয়া জিহাদের গুরুত্ব অনুধাবন ও হক আদায় করা আমাদের সকলেরই একটি অবশ্য কর্তব্য এটি এমন একটি দায়িত্ব যার ব্যাপারে ময়দানে অবস্থান করা মুজাহিদিন আফসোস করে অতএব এই দায়িত্বকে জিহাদি মিডিয়ার গুরুত্বকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই চতুর্থত আপনাদের প্রাণপ্রিয় তানজিম কয়েদাতুল জিহাদ তথা আল কায়দা শুধু একটি দলের নাম নয় বরং এটি একটি আদর্শ এটি একটি মানহাজ এটি বর্তমান যুগে সফলভাবে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম ও সাহাবায় কেরাম রাজি আল্লাহ আনহদের আদর্শবাহী দলের নাম তাই আপনারা এই আদর্শের শিক্ষাকে গ্রহণ করুন এবং এর উপর কায়েম হয়ে যান যদি এ আদর্শ অনুসারে মুজাহিদিন নেতৃবৃন্দ ও ওলামাগণের দিক নির্দেশনা অনুযায়ী দাওয়াতি ও মিডিয়ার ময়দানে আপনি কাজ আঞ্জাম দিতে থাকেন তাহলে আপাতত মুজাহিদিনদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম না হলেও আপনি এই জিহাদি কাফেলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই গণ্য হবেন অতএব আমাদের সাথে সংযুক্তিতে কাজ করার একটি পূর্ব শর্ত না বানিয়ে আপনার কাজকে সংযুক্তির একটি মাধ্যমে পরিণত করুন মুজাহিদিন ভাইদের সাথে সম্পৃক্ত হবার আগ পর্যন্ত মিডিয়ার জিহাদ জারি রাখুন পঞ্চমত নিজের সময়ের সর্বোত্তম ব্যবহার করুন সর্বোচ্চ ব্যবহার করুন নিশ্চয়ই এ সময়ের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন হককে বুঝার পর তাও হেইদের অর্থ বুঝার পর যে দায়িত্ব একজন মুসলিমের উপর অর্পিত হয় অবশ্যই সেই দায়িত্বর ব্যাপারে আমরা সবাই জিজ্ঞাসিত হব মহান আল্লাহ সুবাহানা হওয়া তালার দরবারে আল্লাহ রব্বুল আলমিন সমগ্র মানব জাতির মাঝে কিছু মানুষকে দিন ইসলামের উপলব্ধি দান করেছেন আর বর্তমান বাস্তবতা হলো এই যে এই পুরো মুসলিম উম্মাহর মাঝে কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বিশুদ্ধ ঈদ ও জিহাদের উপলব্ধি দান করেছেন তাই এই নিয়ামত লাভ করার পরেও যদি আপনি আপনার দায়িত্বের ব্যাপারে গাফেল থাকেন তবে অবশ্যই তা হবে আল্লাহর এই নিয়ামতের নাশককারী অতএব হেদায়ত দানের মাধ্যমে যে দায়িত্ব আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার উপর অর্পণ করেছেন সেই দায়িত্ব পালনে সচেষ্ট হন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মুজাহিদিনের সাথে সংযুক্ত হতে না পারা কিংবা হিজরত করতে না পারা তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়ার কারণ নয় বরং আমরা প্রত্যেককেই আমাদের নিজ নিজ অবস্থানে প্রেক্ষিতে জবাবদিহি করতে হবে তাই নিজ অবস্থান থেকে সাধ্যমতো আল্লাহর দিনকে নুসরত করার কাজে সচেষ্ট থাকুন নিশ্চয়ই আল্লাহ ও তার দিন আমাদের অমুখাপেক্ষী কিন্তু তিনি কাফের ও মুমিনদের পৃথক করতে চান তার প্রিয় বান্দাদের জান্নাতে প্রবেশ করাতে চান আর তার কাছে আমাদের কাছ থেকে পৌঁছায় কেবলমাত্র আমাদের তাকওয়া মনে রাখবেন ইসলামে জড়তার কোনো স্থান নেই হয় একজন ব্যক্তি ইমানের সাথে ক্রমাগত উন্নতির চেষ্টায় নিয়োজিত থাকবে অথবা তার অবস্থার অবনতি হবে এর মাঝামাঝি কোনো অবস্থানই নেই নিজেকে প্রশ্ন করুন আপনি এই দুই অবস্থা কোনটিতে আছেন আপনি কি সাধ্যমতো নিজের উন্নতির চেষ্টা করছেন নাকি আপনি এক ধরা বাতা ছাঁচে নিজেকে আটকে ফেলেছেন জড়তা ও নিষ্ক্রিয়তার কোনো সুযোগই আমাদের নেই সেই জান্নাতের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হন যা আসমান ও জমিনের চাইতে প্রশস্ত আর তাই নিজের আর্থিক সামাজিক পারিবারিক অবস্থা প্রেক্ষাপটকে অজুহাত না বানিয়ে হিজরত করতে না পারা কিংবা মুজাহিদিনদের সাথে সংযুক্ত হতে না পারাকে নিজের নিষ্ক্রিয়তার পক্ষে যুক্তি হিসাবে উত্থাপন না করে শয়তানের ওয়াসওয়াসায় কান না দিয়ে নিজের অবস্থান থেকে নিজ দায়িত্ব পালনে নিজ সমূহের সদ্য ব্যবহারে সচেষ্ট হন আল্লাহ সুবাহ বলেন বলিল আলক বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে সে যতই অজুহাত পেশ করুক না কেন নিশ্চয়ই সাফল্য আল্লাহ সুবাহানা হুয়া তালার পক্ষ থেকে আর কাজ হলো এখলাসের সাথে আমাদের সাধ্যের সবটুকু ঢেলে দেওয়া তাই আমানতের হক আদায় এবং অর্পিত এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মানিত মুসলিম ভাই বোনদের জন্য কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা আমরা তুলে ধরছি ইনশা আল্লাহ তালা যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক ও মিডিয়া জিহাদ এই ভূখণ্ডে যাদেরকে আল্লাহ সুবাহানা ও তালা তাওহিদ ও জিহাদের ব্যাপারে হেদায়ত দান করেছেন তাদের সকলের জন্য আবশ্যক হল সাধ্যমতো মনস্তাত্ত্বিক যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তাই সকল তাহিদবাদী ভাই বোনদের আমরা এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি মনস্তাত্ত্বিক যুদ্ধে সর্বাধিক গুরুত্ব ময়দান গুরুত্বপূর্ণ ময়দান হলো মিডিয়া মনস্তাত্ত্বিক ময়দানে তথা মিডিয়া জিহাদের ক্ষেত্রে মুজাহিদ ভাইদের বিশেষভাবে যে বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল সাধারণ মুসলিম জনগণকে সামনে রেখে মিডিয়া কার্যক্রমে ভিত্তি স্থাপন করুন জনবিচ্ছিন্ন প্রচারণা জনবিচ্ছিন্ন গেরিলার চাইতেও দুর্বল মনে রাখুন আমরা নিজেদেরকে উম্মাহর মাঝে অভিজাত কিছু মরে বলে মনে করি না বরং নিজেদেরকে উম্মাহর অংশ মনে করি মিডিয়ার কার্যক্রম তখনই কার্যকর হয় যখন তা গণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করা হয় আগ্রাসী ক্রুসেডার জায়নবাদী ও ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠীর চক্রান্ত সম্পর্কে জনগণকে সচেতন করে তুলুন তাদের অনুগত শাসক গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনী এবং কাফির মুষ্টিকদের আজ্ঞাবাহী মিডিয়ার অপকর্ম জনগণের সামনে তুলে ধরুন তাওহিদের গুরুত্বপূর্ণ ও সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরুন বিধান এবং সর্বভৌমত্ব যে কেবল শুধুমাত্র আল্লাহ সুবাহ তালার জন্যই এই বিষয়টি তাদেরকে জানিয়ে দিন গণতন্ত্রের বাস্তবতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতারণা গণতন্ত্র ও ইসলামের সংঘাত এবং সর্বোপরি মানবরচিত ব্যবস্থার বিভ্রান্তের মোকাবেলায় আসমানি বিধানের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব মানুষের সামনে তুলে ধরুন বিভিন্ন মানবরচিত মতবাদের অনুসরণকারী দলের সাহায্য সমর্থনের ইসলাম বিধ্বংসী পরিণাম সম্পর্কে মুসলিম জনগণকে সচেতন করে তুলুন ইসলাম ভিত্তিক ভ্রাতৃত্ববোধ ও সকল ভূমিসমূহের মুসলমানদের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করুন উম্মাহর উপর কুসরার হিন্দু বৌদ্ধ ও ইহুদিদের আক্রমণের ব্যাপারে আপনার চার পাশের মুসলিমদেরকে ওলামায়কে রামদেরকে নিয়মিত অবহিত করুন আল্লাহর রাহে ভালোবাসা এবং আল্লাহর রাহে শত্রুতার মূল নীতি সম্পর্কে উম্মাহকে অবহিত করুন উম্মার এই কঠিন সময়ে যেন প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী উম্মার সাহায্যে এগিয়ে যায় এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করুন তাগতি শাসন ব্যবস্থা ও মুরতাদ শাসক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করতে উম্মতকে উদ্বুদ্ধ করুন নিশ্চয়ই এ হলো নবীওয়ালা একটি তাওয়াতি কাজ আর এরা তো এমন পর্যায়ের তাগুদ যারা মুজাহিদিনদের বিরুদ্ধে মুশ্রিকদের আরাধ্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করার আহ্বান জানায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যের কাছে দোয়া করার আহ্বান জানানোর দৃষ্টতা এ জমিনের অন্য কোনো তাগুদ এখন পর্যন্ত দেখাতে পারেনি হে মুসলমানগণ এদেরকে সর্বাত্মকভাবে পরিহার করুন শিথিলতা ও চরমপন্থা থেকে মুক্ত সঠিক মানহাস উম্মাহর কল্যাণের জন্য আত্মত্যাগকারী মুজাহিদিন এবং উম্মাহর উপর জোরপূর্বক কর্তৃত্ব দাবিদারকারীদের মাঝে পার্থক্য সাধারণ মুসলিমদের সামনে স্পষ্টভাবে তুলে ধরুন নিশ্চয়ই এই দুটি অসম বিষয়কে সমান প্রমাণ করতে দাজ্জালি মিডিয়া সর্বদা সচেষ্ট উম্মার প্রতি নবীওয়ালা মোহাব্বত রেখে দাওয়াতি কাজ পরিচালনা করুন কঠোরতা পরিত্যাগ করুন দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে উত্তম আদব বজায় রাখুন অত্যাধিক হাসি তামাশা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে নাক বাঘ বিতগন্দা ইত্যাদি পরিহার করুন নিশ্চয়ই সাহাবায় কেরাম রদিউল্লাহ তালা আনহ ছিলেন উত্তম আদব ও আখলাকের অধিকারী তারা আরামপ্রিয় কিংবা অলস ছিলেন না নিশ্চয়ই তারা তাদের অন্তর্ভুক্ত ছিলেন না যারা যৌবনে পদার্পণের পরেও অধিকাংশ সময়ে কিশোরদের মতো দায়িত্ব জ্ঞানহীন আমোদ প্রমোদে মেতে থাকে তারা ছিলেন উগ্রতা ও ভারামিপূর্ণ আচরণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়া ইলাল্লাহ জারি রাখুন বিভিন্ন email group Facebook Twitter blog ইত্যাদির মাধ্যমে তাও হিদ ও জিহাদের দাওয়াহ এ সংক্রান্ত বই প্রশ্নোত্তর অডিও ভিডিও ছড়িয়ে দিন মুজাহিদিনদের প্রচারণার কাজে ইন্টারনেট বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে সময়ের অপচয় এবং অন্তরে নিফাক ও রিয়া সৃষ্টির ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক ব্যাপক এ হলো এমন এক অস্ত্র যা অস্ত্র দানকারী এবং শত্রু উভয় পক্ষেরই ক্ষতি করতে সক্ষম এ মাধ্যমকে কিভাবে আপনি ব্যবহার করবেন তা সম্পূর্ণভাবে আপনার সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক যুদ্ধের এই ময়দানে আপনি সময় কাটাতে পারেন ইখলাসের সাথে আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনকে এবং মুজাহিদিনকে নসরাত করার কাজে অথবা আপনি এ মাধ্যমকে ব্যবহার করতে পারেন অলস বিনোদন মূল্যহীন আড্ডা আর অপ্রয়োজনীয় কথার মাধ্যমে সময় নষ্ট করে মনস্তাত্ত্বিক ও মিডিয়া জেহাদের এই ময়দানে উল্লেখিত কাজগুলোর গুরুত্ব যতটুকু এগুলোর প্রচারের গুরুত্ব তার চেয়ে কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রেই বেশি কোনো মিডিয়ার সফলতা শুধুমাত্র প্রকাশনার সফলতার উপর নির্ভর করে না এর প্রচারণার উপরও অনেকাংশে নির্ভর করে আর তাই শুধুমাত্র প্রকাশনা তৈরি করলেই হবে না এ সকল প্রকাশনাকে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে তাই তাও হেঈদ ও জিহাদের উপর অনলাইনে মজুদ বই প্রবন্ধ অডিও ভিডিও বিশেষ করে মুজাহিদিনদের সাথে সংযুক্ত বিভিন্ন মিডিয়ার প্রকাশনা যথাসম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন মুজাহিদিনদের বক্তব্য বিশ্লেষণ ও বার্তা প্রচারের মাধ্যমে উম্মার সামনে সঠিক দিক নির্দেশনা তুলে ধরুন শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য বইয়ের মধ্যে শিরক কুফর ও ইসলাম বিদ্বেষী যে সকল বিষয় ইসলামের শত্রুতার শত্রুরা অন্তর্ভুক্ত করেছে সেগুলো জনগণের সামনে তুলে ধরুন কাফির মুশরিক এবং তাদের অজ্ঞাবহ মুরতাদ ও মুনাফিক গোষ্ঠী দীর্ঘদিনের প্রচারণার মাধ্যমে ব্যক্তি ও সামাজিক জীবনে যে সকল কুফর শিরিক ও ইমান বিধ্বংসী বিষয়ের স্বাভাবিকরণ করেছে সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করুন সকল দাওয়াতি ও মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে আমিরুল মুজাহিদিন শেখ আইমান হাফিজ হাফিজাহুল্লাহ তালা এর জিহাদের ব্যাপারে সাধারণ দিক নির্দেশনাতে বর্ণিত নির্দেশনা সমূহের আলোকে আপনারা কর্ম পরিকল্পনা প্রণয়ন করুন যেমন উম্মাহকে আগ্রাসী কুসডার জায়নবাদী ও ব্রাহ্মণ্যবাদীদের ব্যাপারে সচেতন করা উম্মাহর মধ্যে তাও হাইদ ও জিহাদের মানহাজের প্রচার ও এর যৌক্তিকতা দলিল আদিল্লা সহ তুলে ধরা মুসলিম উম্মার বিভিন্ন অঞ্চলের জনগণের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ ঐক্যের গুরুত্ব তুলে ধরা এবং বর্তমান মুরতাদ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করাকে উম্মার দায়িত্বে তাহরিদ করা সকল দাওয়াতি ও মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে আমিরুল মুজাহিদিন শায়েখ আইমান আজওয়াহিদি হাফিজাহুল্লাহ তালাহ এর জিহাদের ব্যাপারে সাধারণ দিক নির্দেশনাতে বর্ণিত নির্দেশনাসমূহের আলোকে আপনারা আপনার কর্ম পরিকল্পনা প্রণয়ন করুন যেমন উম্মাহকে আগ্রাসী ক্রুসেডার জায়নবাদী ও ব্রাহ্মণ্যবাদীদের ব্যাপারে সচেতন করা উম্মার মাঝে তাও হিদ ও জিহাদের মানহাজের প্রচার ও এর যৌক্তিকতা দলিল আদিল্লা সহ তুলে ধরা মুসলিম উম্মাহার বিভিন্ন অঞ্চলের জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা এবং বর্তমান মূর্তার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহে উম্মাহকে তাহরিদ করা উল্লেখ্য যে শুধুমাত্র মুজাহিদিনদের আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার প্রকাশনা বা অডিও ভিডিওর অনুবাদ কিংবা ডাবিংয়ের মাধ্যমেই এই কাজ সম্পূর্ণ হবে না যদিও এটি একটি গুরুত্বপূর্ণ অংশ মিডিয়ার মাধ্যমে যে বার্তাটি আপনি সাধারণ মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন তা আপনাকে সাজাতে হবে এ দেশের মানুষের উপযোগী করে তাদের চিন্তা চেতনা তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে অন্যথায় শত প্রচেষ্টার পরেও আপনার দাওয়াতি কাজ কিংবা মিডিয়ার প্রকাশনা দেশের আপামর জনগণের মনে রেখাপাত করতে সক্ষম হবে না শিক্ষা গ্রহণ করুন মুজাহিদিনদের ইমাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উদাহরণ থেকে যিনি মরুবাসী বেদুইনদের সাথে কথা বলতেন আর বোধগম্য ভাষা তাদের বোধগম্য ভাষায় এবং শহরবাসী সম্ভ্রান্তদের সাথে কথা বলতেন তাদের বোধগম্য ভাষায় বাংলাদেশের পূর্ববর্তী জিহাদি সংগঠনগুলোর ইতিহাস এবং জোরপূর্বক খিলাফতের দাবিদারদের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন আর নিশ্চয়ই মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না আপনি সাধারণ মুসলিম জনগণের এলম ও চিন্তা চেতনাকে সামনে রেখে তাদের উপযোগী দাওয়াতি ও মিডিয়ার প্রকাশনার প্রতি মনোযোগী হন নিজেকে তাদের অবস্থানে কল্পনা করে চিন্তা করুন স্মরণ করে দেখুন সর্বপ্রথম হিত কিংবা দিহাতে দাওয়াত পাওয়ার পর আপনার মনে কোন কোন প্রশ্নগুলোর উত্তর জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথমেই কি জিহাদের কোনো ময়দানে সূক্ষ্ম কোনো খবর কিংবা দূরবর্তী কোনো ময়দানের কোনো উমারাহ কিংবা ওলামায় কেরামদের ব্যাপারে জানাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল নাকি এই মানহাস হক হবার ব্যাপারে এই মানহাস কোরআন সুন্নার অনুগামী ও ইসলামের জন্য কল্যাণকর হবার ব্যাপারে নানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল তাই সাধারণ জনগণের জন্য তাদের ভাষায় তাদের অবস্থানে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে আপনাকে একইভাবে বিভিন্ন ইসলামী দলের জন্য তাদের অবস্থান ও তাদের বিভিন্ন সংশয় ও ভ্রান্তি নিরসনের লক্ষ্যে কিছু প্রজেক্ট হাতে নিতে পারেন এটা হতে পারে ছোট প্রবন্ধের আকারে কিংবা কোনো ইমেজ কিংবা কয়েক মিনিটের একটা অডিও কিংবা ভিডিওর মাধ্যমে যা দিয়ে তাদের অন্তরে প্রভাব সৃষ্টি করা যায় তবে মনে রাখা উচিত মানুষকে কথা দিয়ে আহত করে নিজের উদ্দিষ্ট দাওয়াত কবুর করানোর আশা বৃথা বরং সেখানে থাকতে হবে উম্মাহর প্রতি নবীওয়ালা দরদ বর্তমান যুগের গতিশীল জীবন পদ্ধতি ও কুফুরপন্থী ফাঁসিকি মিডিয়াগুলোর প্রভাবের কারণে যে কোনো বিষয়ে সাধারণ মানুষ খুব অল্প সময়েই মনোযোগ ধরে রাখতে পারে তাই মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা জরুরি মিডিয়ার সফলতা নির্ভর করে দর্শকদের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়া এবং দর্শককে এর দ্বারা প্রভাবিত করার মাধ্যমে তাই অনেক বড় অডিও ভিডিওর পরিবর্তে ছোট আকারের অডিও ভিডিও তৈরি করা অধিকতর কার্যকরী হতে পারে অনেক সময় একটা ছোট ইমেজ কিংবা একটা ছোট কথাও জনগণের মনে ব্যাপক সাড়া ফেলে কারণ সাধারণ মুসলিমদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে একটি উচ্চমানের বড় ভিডিও দেখার চাইতে একটি মধ্যম মানের ছোট ভিডিও দেখার সম্ভাবনা অনেক বেশি আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন আমিরুল মুজাহিদিন শেখ আইমান আজাহিরি হাফিজাহুল্লাহ তালা এর সাম্প্রতিক বয়ানগুলো সংক্ষিপ্ত আকারের তবে বছরে হয়তো দুইটা একটা ভিডিও তৈরি করা যেতে পারে কোনো নির্দিষ্ট বিষয়কে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য সর্বশেষ যে বিষয়টার দিকে আমরা মনোযোগ আকর্ষণ করব তা হচ্ছে মুজাহিদিনদের মিডিয়ার প্রকাশনাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি বেশি বেশি চিন্তা ফিকির করুন অর্থাৎ কিভাবে তাও হেঈদ ও জিহাদের বার্তাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চিন্তা করুন ফিকির করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আপনাদের তৈরি প্রকাশনাগুলোকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এই ব্যাপারে আপনাদের মাসোয়ারাগুলো পরিচিত পরিচিত দিনী ভাইদের কাছে তুলে ধরুন এর গুরুত্ব বারংবার তাদের সামনে পেশ করুন কারণ মিডিয়ার সাফল্য অনেকাংশেই তার প্রচারণার উপর নির্ভরশীল সর্বোৎকৃষ্ট মানের একটি প্রকাশনাও যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে চূড়ান্ত হিসেবে মিডিয়া প্রকাশনা হিসেবে তা অনেকাংশেই ব্যর্থ যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে এর জন্য প্রতিদান পাওয়া যাবে ইনশা আল্লাহ তালা আপনি কষ্ট করে একটি ইমেজ অডিও ভিডিও তৈরি করার পর যদি সেটা মাত্র একশো জনের কাছে পৌঁছায় তাহলে এই কষ্টের ফসলটা ঠিকমতো ঘরে তোলা হলো না এর বিপরীতে যদি সেটা কয়েক হাজার কিংবা লক্ষাধিক মানুষের কাছে পৌঁছায় তাহলে সেটা মূল উদ্দেশ্য অর্জনে অনেক বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমরা যে দিক নির্দেশনা দিব তা হচ্ছে সাধ্যমতো মনস্তাত্ত্বিক ময়দানের লড়াইয়ে অংশগ্রহণের পাশাপাশি তাও হেঈদ ও জিহাদের মানহাজের পথিকদের জন্য ব্যক্তিগত জীবনেও কিছু দিক নির্দেশনা অনুসরণ করা জরুরি ব্যক্তিগত পরিমণ্ডলে করণীয় সমূহকে নিম্মুক্ত কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে দাওয়াহ ইলাল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন ادخلوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن আহসান অর্থাৎ আপনার প্রতিপালকের দিকে আহ্বান করুন প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে এবং তাদের বা বিরোধীদের সাথে এমন পন্থায় বিতর্ক করুন যা সবচেয়ে ভালো মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষেত্রে মিডিয়ার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হল নিজের পরিচিত পরিমণ্ডলে সাধ্যমতো দাওয়া ইলাল্লাহ জারি রাখা প্রত্যেক মুসলিমের উপর তার আচরণ কথা ও কাজের মাধ্যমে মানুষকে আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনের প্রতি আকৃষ্ট করা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাধ্যমতো ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা জেনে রাখুন হিকমাহপূর্ণ উত্তম উপদেশ হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে দাওয়াতের পদ্ধতি আর হিকমাহ মানে হচ্ছে সুন্না হক ছেড়ে দেওয়া কিংবা পরিবর্তন করা নয় দাওয়াতের ক্ষেত্রে মুজাহিদ বাহিদের যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত তা হচ্ছে হাকিমুল উম্মাহ শেখ এমান আজাওয়াহিদি হাফিজাহুল্লাহ তালা এর জিহাদের ব্যাপারে সাধারণ দিক নির্দেশনা অনুযায়ী দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করুন আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে দাওয়াতকে সহজভাবে উপস্থাপন করুন যেমনিভাবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাওয়াহ দিয়েছেন সিরাত গ্রন্থগুলোতে দেখুন তিনি কত সহজ সাবলীলভাবে মানুষকে হকের দিকে আহ্বান করেছেন সবার আগে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনের কাছে তাওহিদ ও জিহাদের দাওয়াত পৌঁছে দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসাতে এই দাওয়া কার্যক্রম ছড়িয়ে দিন সামান্য বেতনের বিনিময়ে নিজের দিন বিক্রি করে দেওয়া তাগুতের এজেন্টদের হুমকি ধুমকিকে গুরুত্ব দিবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা নবীগণ আলাইসাল্লামকে আরও কত কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে সেটা মনে রাখুন এই কঠিন পথ পাড়ি দেওয়ার পরেই বিজয় দান করা আল্লাহ সুবাহানা হুয়া তালার সুন্নাহ তিনি আমাদেরকে পরীক্ষা করে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটা তার ওয়াদা নিজ পরিবারকে দিনের শিক্ষা দিন বাচ্চাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিন বিশেষত কমই মাদ্রাসায় দিন অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করুন নিজের বাসায় বাড়িতে সাপ্তাহিক দিনই হালকা করার চেষ্টা করুন তহিদ জিহাদ আল ওয়ালা ওয়াল বারাহ সহ নানা বিষয়ে সঠিক শিক্ষা ও দিক নির্দেশনার বিভিন্ন উৎস যেমন মুজাহিদিন ওলা আমাদের লিখিত বই প্রবন্ধ অডিও ভিডিও এছাড়া বিভিন্ন ওয়েবসাইট ব্লগ সোশ্যাল মিডিয়ার পেজ ইত্যাদি সকলের মাঝে বেশি বেশি ছড়িয়ে দিন আপনি বই কিনে বন্টন করুন মেমোরি কার্ড কিনে সেটাতে সকল এ সকল অডিও ভিডিও কপি করে বন্টন করুন সিডি ডিভিডি আকারে এগুলো বিতরণ করতে থাকুন ফরই ইখতলাফি মাসালার বিষয়ে বাড়াবাড়ি করবেন না দিনের মূল বিষয়সমূহ যথা তাওহিদ শিরিক কুফর রিদ্দা সুন্নাহ বিদাত জিহাদ ইত্যাদিতে মনোযোগ দিন যে যে মজহাব মাসালাতে আছেন মাসলাকে যে যে মাঝহাব মাসলাকে আছেন তাকে সেটাতে রেখেই জিহাদ ফি সাবিল্লাহতে শরিক হওয়ার শরিক করার চেষ্টা করুন সবাইকে আপনার অনুসৃত মাঝহাব মাসলাককে শরিক করার চেষ্টা করবেন না ফুরুই মাসালায় মুস্তাহিদ ওলামায় কেরামদের মতো পার্থক্য শরীয়তের একটি বৈধ বিষয় এটা উম্মার জন্য প্রশস্ততা তাই আপনি এসব মতো পার্থক্যের পিছনে পড়ে থাকবেন না নিশ্চয় শয়তান সর্বদা সচেষ্ট থাকে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য আপনার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সহযোগী হবার ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনে নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী হবার ব্যাপারে সতর্ক হন দাওয়া ইলাল্লাহ তথা জিহাদের সকল ক্ষেত্রেই একজন আলেম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাই আম্বিয়াদের উত্তরসূরি হিসাবে তারা যেন মসজিদের মিম্বর থেকে তাও হেঈদ জিহাদের কথা জনগণকে বলেন সেজন্য তাদেরকে উৎসাহিত করুন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন তাদেরকে সম্মান করুন তাদের কাছে মুজাহিদ ওলামায়ক রামদের বই প্রবন্ধ পৌঁছে দিন তারাই এগুলোর অধিক হকদার আপনার আশেপাশের হকপন্থী আলেম ও তালেবুল আলমদের খুদ্া ও আলোচনাগুলো রেকর্ড করুন এবং বিভিন্ন ওয়েবসাইট ফোরামে আপলোড করে উম্মার সকলকে শোনার সুযোগ করে দিন আপনি যাদেরকে দাওয়াহ দিবেন তাদের তিন চারজনকে নিয়ে একটি করে পাঠচক্র গড়ে তুলুন প্রতি পাঠচক্রের জন্য একজন দায়িত্বশীল বা মাসৌল ঠিক করে দিন তাই দায়িত্বশীলদের মাধ্যমে তাদের এলম তার বিয়া দাওয়াত জিহাদের প্রস্তুতি চালিয়ে যান যাদের সামর্থ্য আছে তারা উত্তম পদ্ধতিতে পিছনে বসে থাকা জিহাদ বিরোধী ব্যক্তিদের সৃষ্ট বিভিন্ন সন্দেহ সবুহাত দূর করুন উম্মাহকে নব্য মুরজিয়া ও খারিজি গোষ্ঠীর বিষাক্ত থাবা থেকে রক্ষা করার চেষ্টা করুন তাদের বিভিন্ন অযৌক্তিক দাবির অসারতা মুসলমানদের সামনে তুলে ধরুন শরিয়াত কায়েমের এই জিহাদে যে যতটুকু সমর্থন করতে চায় তাকে ততটুকু সহ কাজে শরিক রাখুন কেউ যদি শুধু মুজাহিদিনের জন্য দোয়া করতে রাজি থাকে তাহলে তাকে ততটুকুই করতে বলুন তাকফিরের ক্ষেত্রে বাড়াবাড়ির ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক থাকুন আপনার এলাকার দিনই ভাইগণ একত্রিত হয়ে জামাতবদ্ধ জীবনযাপন করুন সম্মিলিতভাবে দাওয়াতি কার্যক্রম করুন সামর্থ্য অনুযায়ী দুর্গত মুসলিম মুসলুমদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন মনে রাখবেন আপনার নিজের পাশের দুর্গত মুসলিমদের দেখার দায়িত্ব আপনারই পর্যাপ্ত শক্তি অর্জিত হয়েছে মনে করলে সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার নিজ নিজ এলাকায় আমর বিল মারুফ হিয়ানিল মুনকারের আমল শুরু করুন এলাকার মুসলিম জনতাকে সাথে নিয়ে এলাকা থেকে মদ গাজা অশ্লীলতা বেহায়াপনা ইত্যাদি দূর করার চেষ্টা করুন নিজের দাওয়াতকে শুধুমাত্র জিহাদের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখবেন না আপনি নিজ পরিসরে হক দাওয়াত ছড়িয়ে দিন আপনি নিজ পরিসরে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাতের অনুসরণকারী একজন প্রতিনিধি হয়ে যান যুবক ইব্রাহিম আলাইহসাল্লামের মতো আপনিও নিজ অবস্থানে অটল অবিচলভাবে দাঁড়িয়ে যান উল্লেখিত নির্দেশনার সবগুলোতেই হয়তো সবাই অনুসরণ করতে সক্ষম হবেন না তবে সাধ্যমতো চেষ্টা করতে হবে নিজ পরিস্থিতি ও প্রেক্ষাপট অনুযায়ী দিনের ব্যাপারে আপোষ না করে হিকমাতের সাথে এই দিক নির্দেশনাগুলো যথাসাধ্য অনুসরণ করা আর দ্বিতীয়ত হচ্ছে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন মহান আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين যদি সত্যি জিহাদে যাওয়ার ব্যাপারে তাদের দৃঢ় সংকল্প থাকতো তাহলে অবশ্যই তারা যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত রাখত কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার মনোপুত ছিল না তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হলো ঘরে বসে থাকা লোকদের মতো তোমরা ঘরে বসে থাকো জেনে রাখুন জিহাদ যেভাবে ফরজ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণও সেভাবে স্বতন্ত্র আরেকটি ফরজ মুজাহিদিনদের সাথে সামিল হতে না পারার কারণে আপনি সরাসরি কিতালে শরিক হতে না পারলেও জিহাদের প্রস্তুতি গ্রহণ না করার ক্ষেত্রে কোনো অজুহাত কাজ কাজে আসবে না জিহাদের প্রস্তুতির ক্ষেত্রে নিজের বিষয়গুলো লক্ষ্য রাখুন আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে জিহাদের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন কঠিন পরিস্থিতিতে দীর্ঘদিন থাকার অভ্যাস করুন আরাম আয়েসের জীবন পরিত্যাগ করুন নিজ পরিবার আত্মীয় স্বজনদের কাছ থেকে মাঝে মাঝে দূরে থাকার অভ্যাস করে তুলুন ঘর কোনো মনোভাব ত্যাগ করে মাঝে মাঝে একা কয়েকদিন দূরের পথ সফর করুন নিজেদের কুরবানির পশু নিজে জবাই করুন কঠিন উপরিশ্রমের কাজ করুন মাঝে মাঝে পায়ে হেঁটে দীর্ঘ পথ ভ্রমণ করুন ক্যাম্পিং করুন নিজেকে কষ্ট সহিংসতা কষ্ট সহিংসতার শিক্ষা দিন নিজের কাজ নিজে করতে শিখুন যেমন রান্না করা কাপড় চোপড় ধোয়া ঘোর মশা টয়লেট পরিষ্কার করা ইত্যাদি নিজেকে আনসার হিসাবে গড়ে তুলুন নিজের বাসায় একটি রুম মুজাহিদ ভাইদের জন্য বরাদ্দ রাখুন দুই তিনজন মুজাহিদ ভাই রাতে দীর্ঘদিন আপনার বাসায় আশ্রয় নিয়ে থাকতে পারে এরকম ব্যবস্থা রাখুন ওলামায় রব্বানীদের সাথে থাকুন ওলামায় সৌদেরকে পরিহার করুন ওলামায় হক তো তারাই যারা আম্বিয়াগন আলাইহ সাল্লামের যোগ্য উত্তরসূরি হিসেবে জনগণকে কুফুরের দিকে পরিচালনা করে তাগুতকে বর্জনের আহ্বান জানান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে আল্লাহ সুবাহানা হুয়া তালার একত্ববাদ প্রতিষ্ঠার আহ্বান জানান পূর্ববর্তী আম্বিয়াদের মতোই বর্তমান সময়ের তাগুদ ও ইসলামের শত্রুরা তাদেরকে চক্ষুশূল মনে করে তারা শাসকদের কুফর ও শিরকের ব্যাপারে নীরব দর্শক হয়ে থাকেন না এটাই নববী দাওয়াতের বৈশিষ্ট্য ওই সকল ওলামায় সুদের পরিহার করুন যারা আল্লাহর আইন পরিবর্তনকারী ব্রিটিশদের রচিত আইনের শাসনকারী এ সকল শাসকদের সাথে উঠা বসা করে তাদের অনুকম্পা ভিক্ষা করে এবং তাদের মসনদকে শক্তিশালী করে যথাসম্ভব আরবি উর্দু ভাষা শিক্ষা করুন তাও হেইদ জিহাদের ইলম অর্জন করুন সম্ভব হলে মাদ্রাসায় ভর্তি হয়ে যান তাও ও জিহাদ বিষয়ক গুরুত্বপূর্ণ আরবি ও ইংরেজি যে সকল বই অনুবাদ হয়নি সেগুলো অনুবাদ করতে থাকুন অল্প অল্প করে হলেও এ সকল কাজে সাধ্যমতো সময় দিন নিজের সময়কে সম্পূর্ণভাবে আল্লাহর কাজে খরচ করার চেষ্টা করুন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সিরাত এবং সাহাবিও তাবি গন্ধের জীবনী অধ্যয়ন করুন মুসলিমদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই উম্মার জিহাদের ইতিহাস পড়ুন ইসলামী খিলাফতের পতনের কারণ খিলাফতের সময় রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করুন চলমান দার্জালি কুফুরি বিশ্ব ব্যবস্থার অন্তর্গত অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতা রাষ্ট্রীয় ব্যবস্থার বিভিন্ন সমস্যার ব্যাপারে সাম্যক ধারণা অর্জন করুন মুসলিম জনগণকে কুফল সম্পর্কে সতর্ক করুন বিশেষভাবে পশ্চিমা সভ্যতা নগ্নতা অনৈতিকতা অসভ্যতা মানবতা ও স্বাধীনতার গাল ভরা বুলির আলারে দ্বিমুখিতা ও ভণ্ডামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করুন জিহাদি নাসির তৈরি অডিও ভিডিও ইমেজ এডিটিং শিখুন ওয়েবসাইট তৈরি নেটওয়ার্ক সিকিউরিটি ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করুন হ্যাকিং শিখুন ইসলামের শত্রুদের বিভিন্ন সাইট ও প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করে মুজাহিদিনদের হাতে তুলে দিন আমেরিকান ভারতীয় অন্যান্য ক্রুসেডার দেশসমূহের বাসিন্দা তাদের অফিস থাকার জায়গা বিনোদন কেন্দ্র তাদের নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে তথ্য সাধ্যমতো সংগ্রহ করুন ও সুযোগ মতো মুজাহিদিনদেরকে পৌঁছে দিন আপনার আশেপাশে তাগতি সরকারের আজ্ঞাবহ মূর্তার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীদের কিংবা ইসলামের অবমাননাকারীদের অফিস বাসা দৈনন্দিন রুটিন ইত্যাদি বিষয়ে তথ্য নোট করে রাখুন আর সুযোগ মতো মুজাহিদিনদের কাছে তা হস্তান্তর করুন তাত্ত্বিকভাবে যথাসম্ভব অস্ত্র বোমা তৈরির পদ্ধতি শিক্ষা করুন এই সংক্রান্ত শিক্ষাকে ইন্টারনেটে সবার মাঝে ছড়িয়ে দিন প্রাথমিক চিকিৎসার ব্যাপারে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা জ্ঞান অর্জন করুন ইসলামী ব্যবস্থাপনা বিদ্যার বাস্তব কৌশলগুলো আয়ত্ত করুন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সিরাত খোলাফায় দিনের জীবনীতে এই সকল ব্যাপারে ভালো ধারণা পাবেন জিহাদি তানজিমগুলোর জন্য এটা খুবই জরুরি সতর্কতার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করুন নিরাপত্তা বজায় রাখুন মনে রাখবেন আমরা অনলাইনে কাউকে আমাদের সাথে শরিক করি না চেষ্টা জারি থাকলে একদিন আপনি বাস্তবে মুজাহিদিনদের সাথে শরিক হতে পারবেন ইনশাআল্লাহ তালা এ প্রতিটি নির্দেশনা প্রত্যেকের জন্য প্রযোজ্য না হলেও প্রত্যেকের উচিত সাধ্যমতো এই নির্দেশনাগুলোর অনুসরণ করা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক পরিমণ্ডলে সাধ্যমতো দিনের কাজ করা এবং নিজেকে প্রস্তুত করা মনে রাখবেন আপনি যদি আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনকে সাহায্য করেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে সাহায্য করবে আপনি যদি আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনের জন্য নিজের সময় শ্রম ব্যয় করেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে এর প্রতিদান দিবেন সমস্ত মানব জাতি একত্রিত হয়েও আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা যা অনুমতি দিয়েছেন তা ব্যতীত মনে রাখবেন কলম তুলে নেওয়ার মনে রাখবেন কলম তুলে নেওয়া হয়েছে কালেই শুকিয়ে গেছে আর মুমিনদের জন্য আল্লাহ সুবাহ হুয়া যথেষ্ট তৃতীয়ত হচ্ছে তাজকিয়াতুন নফস আল্লাহ সুবাহ বলেন কদ আফলাহামা নিশ্চয়ই সাহায্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে নেয় যুগে যুগে যারাই হিদের ব্যাপারে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার দিনের উপর অবিচল থেকেছেন তাদের সবাইকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে যুগে যুগে তাও হিদের অপক্ষাবলম্বনকারীদের বিরোধিতা করেছে তৎকালীন শাসক গোষ্ঠী সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায় আল্লাহর দিনের জন্য সংগ্রাম করার ক্ষেত্রে তাও হিদি কাফেলার অভিযাত্রীরা দুর্গম পথে পরীক্ষিত হবেই আল্লাহ সুবাহানা হুয়া তাল্লা তার বান্দা সম্পর্কে মজবুত না থাকলে এ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়া সম্ভব না যদি ইমান জীবন্ত না হয় মজবুত না হয় তাহলে দুর্বল ভিত্তির উপর যত বড় যত আলিশান দালান কোঠায় করে তোলা হোক না কেন তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর তাই আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা জারি রাখা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের নফস তার সর্বাধিক নিকটবর্তী ও তার উপর সর্বাধিক প্রভাব বিস্তারকারী শত্রু তাই নিজের নফসকে নিয়ন্ত্রণে আনুন অন্যথায় সে আপনাকে নিয়ন্ত্রণ করবে এক্ষেত্রে নিম্মুক্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন পবিত্র কোরআনের সাথে আপনার সম্পর্ক দৃঢ় করুন নিয়মিত কোরআন তেলাওয়াত করুন প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ কোরআন পড়া নিয়ত করুন এবং চেষ্টা করুন ধীরে ধীরে তেলাওয়াতের সময় বাড়াতে থাকুন সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখুন সগিরা গুনাহের ক্ষেত্রে সতর্ক থাকুন দৃষ্টির হেফাজত করুন নিজের দৈনন্দিন রুটিনকে এমনভাবে সাজিয়ে নিন যাতে করে ফাহেসা অশ্লীলতা থেকে যথাসম্ভব দূরে থাকা যায় পিতা মাতার যথাসাধ্য খেদমত করুন আল্লাহর হুকুমের মধ্যে থেকে তাদের অনুগত্য করুন তাদের জন্য আপনার দয়ার ডানা বিছিয়ে দিন আত্মীয় স্বজনের হক আদায় করুন বেশি বেশি জিকির আজগার করুন বিশেষ করে সকাল ও সন্ধ্যার আজকার করুন আঁকড়ে ধরুন জিহাদের ময়দানের মুজাহিদগণ এটা খুবই গুরুত্ব দিয়ে আমল করে থাকেন নিয়মিত তাহাজ্যতে নামাজ আদায়ের চেষ্টা করুন শেষ রাতে আল্লাহ সুবাহানা হওয়া আল্লাহর নিকট নিজের উম্মার জন্য কান্নাকাটি করে দোয়া করুন অন্তত দুই রাকাত হলেও নিয়মিত ইশরাকের নামাজে অভ্যস্ত হন সপ্তাহে দুই দিন নফল রোজা রাখার চেষ্টা করুন এই আমি বীজের রোজা রাখুন রাতে দীর্ঘ সময় জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন ফজরের পর না ঘুমানোর অভ্যাস করুন অপ্রয়োজনীয় কথা বলা আড্ডার অভ্যাস ত্যাগ করুন কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন আমোদ প্রমোদ ও হাসি ঠাট্টায় সময় ব্যয় করার অভ্যাস ত্যাগ করুন নিশ্চয় অত্যাধিক হাসি ও কৌতুক মানুষের অন্তরকে শক্ত করে দেয় নিজের আচরণ ও কথার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নার অনুসরণের চেষ্টা করুন সবার সাথে আদব বজায় রেখে কথা বলুন মুসলিম ভাইকে অগ্রাধিকার দিন আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলুন স্থিতধী হওয়ার চেষ্টা করুন তারাহুরা প্রবণতা ত্যাগ করুন নেককার আল্লাহ সুবাহানাহ নেককার আল্লাহ ওয়ালাদের সাথে অবসর সময় কাটান আর মৃত্যুর আগে মুমিনদের অবসরই বা কোথায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যথাসাধ্য আমল করা তৌফিক দান করুন আর সর্বশেষ কথা হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্য এবং সালাদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তার পরিবার ও সাহাবাজ মাইনদের উপর ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন